সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে দিল কোরআনি কানুন তাদের গলাতে তাই গোলামি জীবন সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে দিল কোরআনি কানুন তাদের গলাতে তাই গোলামি জীবন সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে ছেড়ে দিল কোরআনে কানন তাদের গলাতে তাই গোলামি জীবন বন্দি জীবন কত যে বেদন চলে জ্বালাতন চলে নিপীড়ন আফগানিদের বন্দি জীবন প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা শুনলেন রেনেসা সংস্কৃতির শিল্পী গোষ্ঠীর এক ঝাঁক বিপ্লবী তরুণ শিল্পীদের মনোমুগ্ধকর কণ্ঠে গাওয়া বিপ্লবী সঙ্গীতের অডিও অ্যালবাম বন্দি জীবন এতে যারা কণ্ঠ দিলেন তারা হলেন আপনাদের প্রিয় মুখ মামুন বিন বাসার আবু জাফর শামসুল করিম খোবায়ের উদ্দিন জসিম আব্দুর রহমান ও মিজান বিন মমতাজ আমাদের আগামী ক্যাসেট শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে দিল কোরআন